আরেকটি বর্ণনায় আবু হাজিম আবু হুরেরা রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন একদা আমি প্রচণ্ড ক্ষুধা অনুভব করি তখন উমর ইবনু খত্তাবের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং মহান আল্লাহর কোরআনের একটি আয়াত পাঠ তার কাছ থেকে শুনতে চাইলাম তিনি আয়াতটি পাঠ করে নিজ গৃহে প্রবেশ করলেন এদিকে আমি কিছুদূর চলার পর ক্ষুধার প্রচণ্ডতায় উপর হয়ে পড়ে গেলাম একটু পর দেখি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার মাথার কাছে দাঁড়ানো তিনি বললেন হে আবু হুরায়রা আমি লাব্বাইকা ওয়া সদাইকা অর্থাৎ হে আল্লাহ রসুল আমি হাজির হে আল্লাহ রসুল আপনার সমীপে বলে সাড়া দিলাম তিনি আমার হাত ধরে তুললেন এবং আমার অবস্থা বুঝতে পারলেন তিনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন এবং আমাকে এক পেয়ালা দুধ দেওয়ার জন্য আদেশ করলেন আমি কিছু পান করলাম তিনি বললেন আবু হুরাইরা আরও পান করো আবার পান করলাম তিনি আবার বললেন আরও আমি আবার পান করলাম এমনকি আমার পেট তীরের মতো সমান হয়ে গেল এরপর আমি উমরের সঙ্গে সাক্ষাৎ করে আমার অবস্থার কথা তাকে জানালাম এবং বললাম হে উমর আল্লাহ তালা এমন একজন লোকের মাধ্যমে এর বন্দোবস্ত করেছেন যিনি এ ব্যাপারে তোমার চেয়ে অধিক উপযুক্ত আল্লাহর কসম আমি তোমার কাছে আয়াতটি পাঠ শুনতে চেয়েছি অথচ আমি তোমার চেয়ে তা ভালো করে পাঠ করতে পারি উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর কসম তোমাকে আপ্যায়ন করতে পারলে তা আমার নিকট লাল বর্ণের একটি উটের চেয়েও অধিক প্রিয় হতো